এসো শান্তির পথে আজ শান্তি প্রগতির পথে আজ প্রগতি জীবনের মরুময় প্রান্তর যাব আজ পার হয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে মিলিয়ে শান্তির পথে আজ শান্তি প্রগতির পথে আজ প্রগতি জীবনের মরুময় প্রান্ত যাব আজ পার হয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে মিলিয়ে শান্তির পথে আজ শান্তি স্বার্থেরই অন্ধকার গলিতে গলিতে মানবতা পায় না পথ চলিতে চলিতে স্বার্থেরই অন্ধকার গলিতে মানবতা পায় না পথ চলিতে শোষিতের বেদনা হাহাকার দেবু আজ ঘুচিয়ে কাঁধ কাঁধ হাতে হাত মিলিয়ে মিলিয়ে শান্তির পথে আজ শান্তি প্রগতির পথে আজ প্রগতি জীবনের মরুময় প্রান্ত যাব আজ কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে মিলিয়ে শান্তির পথে আজ শান্তি কুমুদের হোক তবে আজ জীবন জয়ের হাতিয়ার ন্যায়ের পথে গড়তে জীবন হসবে আজ আগুয়ান দাও বিলিয়ে এমন প্রাণ ঐক্যমদের হোক তবে আজ জীবন জয়ের হাতিয়ার ন্যায়ের পথে গড়তে জীবন হসবে আজ আগুয়ান দাও বিলিয়ে এমন প্রাণ কণ্ঠে তো লোসার দুলের হুঙ্কার ছুটে চলো ঝঞ্ঝা সম দুর্নিবার দুর্নিবার কণ্ঠে তো লোসার দুলের হুঙ্কার ছুটে চলো ঝঞ্ঝা সম দুর্নিবার স্বৈরাচারী শোষকের কালো হাত কালো হাত দেবু আজ বুড়িয়ে কাঁধ কাঁধ হাতে হাত নিয়ে শান্তির পথে আজ শান্তি প্রগতির পথে আজ প্রগতি জীবনের মরুময় প্রান্ত যাব আজ পার হয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে মিলিয়ে শান্তির পথে আজ শান্তি প্রগতির পথে আজ প্রগতি জীবনের মরুময় প্রান্ত कांधे कांधे हाथे हाथ मिलिए मिलिए काधे कांधे हाथ हाथ मिलिए मिलिए काधे कांधे हाथ हाथ मिलिए मिलिए कांधे कांधे हाथे हाथ मिलिए